বাংলাদেশ যেন সবুজের চাদর বিছানো খোদার এক জান্নাত সবুজ এই বন বনানির যেদিকেই তাকাই দেখা যায় শুধু মহান বিধাতার অপরূপ সৃষ্টি পঞ্চান্ন হাজার পাঁচশত আটানব্বই বর্গমাইল ব্যাপী বিস্তৃত চিরসবুজের এক পটভূমি যেখানে নেই কোনো অবিচার নেই কোনো উশৃঙ্খল পরিবেশ বঞ্চিতরা যেখানে তাদের অধিকার ফিরে পায় সে যে আমার সোনার জন্মভূমি বাংলাদেশ আসুন আমরা সকলে মিলে স্বপ্নীল এক সোনার দেশ গড়ে তুলি এসো রক্তের স্রোতে স্রোতে যমুনা গরি এসো রক্তের স্রোতে স্রোতে যমুনা গরি জীবন বিলিয়ে নিশেষ এসো মিথ্যার জবনিকা সত্যের আলোয় গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ এসু রক্তের স্রোতে স্রোতে যমুনা গরি এসু রক্তের স্রোতে স্রোতে যমুনা গরি জীবন বিলিয়ে নিঃশেষ এসু মিথ্যার জবনিকা সত্যের আলোয় গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ যেখানে থাকবে না বিচার মজলুম মানুষের কান্না বঞ্চিত ফিরে পাবে অধিকার আসবে সুখের বন্যা ও যেখানে থাকবে না ও বিচার মজলুম মানুষের কান্না বঞ্চিত ফিরে পাবে অধিকার আসবে সুখের বন্যা ও যেখানে থাকবে না ও বিচার মজলুম মানুষের কান্না বঞ্চিত ফিরে পাবে অধিকার আসবে সুখের বন্যা হবে সব নীল পরিবেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ এসো রক্তের স্রোতে স্রোতে যমুনা গরি এসো রক্তের স্রোতে স্রোতে যমুনা গরি জীবন বিলিয়ে নিশে এসু জবনিকা সত্যের আলোয় গড়িয়ে বাংলাদেশ গড়িয়ে বাংলাদেশ গড়িয়ে বাংলাদেশ সবুজের নীলাভূমি আমার দেশ সুন্দর পূর্ব অনন্য এসো ঢেলে সাজায় কে কোরআনের আলোয় আগামী প্রজন্মের জন্য ও সবুজের নীলাভূমি আমার দেশ সুন্দর পূর্ব অনন্য এসো ঢেলে সাজায় একে কোরআনের আলোয় আগামী প্রজন্মের জন্য ও সবুজের নীলাভূমি আমার দেশ সুন্দর পূর্ব অনন্য এসো ঢেলে সাজায় একে কোরআনের আলোয় আগামী প্রজন্মের জন্য ভুলে গিয়ে বিদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ এসু রক্তের স্রোতে স্রোতে যমুনাগরী এসু রক্তের স্রোতে স্রোতে যমুনাগরী জীবন বিলিয়ে নিঃশেষ এসু মিথ্যার জবনিকা সত্যের আলোয় গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ গড়িয়ে একটি বাংলাদেশ